প্রাণের নবী ও প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনা বছর ঘুরে বছর এলো যাওয়া হলো না প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনা বছর ঘুরে বছর এলো যাওয়া হলো না ও নবী তোমার প্রেমে দিওয়ানা ও নবী তোমায় ছাড়া বুঝে না পড়া আমি যত দিন বাঁচব ধারায় গাইব তোমার গান আমি যত দিন বাঁচব ধারায় গাইব তোমার গান প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনা নবী তোমার প্রেমে দিওয়ানা ও নবী তোমায় ছাড়া বুঝে না পড়া আমি যতদিন বাঁচব ধরায় গাইব তোমার গান আমি যত যতদিন বাঁচব ধরায় গাইব তোমার গান মনের কথা কারে বলি বুঝার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মদিনায় ও মনের কথা কারে বলি বুঝার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মদিনায় কতজনে কত কথা বলে মরে হায় পাখি হলে উড়ে যেতাম ধুল মদিনায় রবি তোমার প্রেমে দিওয়ানা রবি তোমায় ছাড়া বুঝে না পরাণ আমি যত দিন বাঁচব ধরায় গাইব তোমার গান আমি যত দিন বাঁচব ধরায় গাইব তোমার গান দু চোখ বন্ধ হওয়ার আগে নিও রব্বানা দু হাতু দোয়া করি কবুল করো না ও দু চোখ বন্ধ হওয়ার আগে নিও রব্বানা দু হাত তুলে দোয়া করি কবুল করো না আমি বড় অসহায় করি কামনা দু চোখে আমার ভাসে ওই মদিনা ও নবী তোমার প্রেমে দিওয়ানা ও নবী তোমায় ছাড়া বুঝে না পড়া আমি যতদিন বাঁচব ধরায় গাইব তোমার গান আমি যত দিন বাঁচব ধরায় গাইব তোমার গান প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনা বছর ঘুরে বছর এলো যাওয়া হলো না ও নবী তোমার প্রেমে দিওয়ানা ও নবী তোমায় ছাড়া বুঝে না পরা আমি যতদিন বাঁচব ধরাই গাইব তোমার গান আমি যতদিন বাঁচব ধরাই গাইব তোমার গান আমি যতদিন বাঁচব ধরাই গাইব তোমার গান আমি যতদিন বাঁচব ধরাই গাইব তোমার গান আমি যতদিন বাঁচব ধরায় গাইব তোমার গান শুনছেন নুরুল আলম বিন কাশিমের কণ্ঠে প্রাণের নবী